আমরা আলোচনা করেছিলাম শেষখানে এবাদতের প্রকরণ এবাদত কত রকমের বিভিন্ন দিক থেকে এবাদতের প্রকরণ বা ভাগ উল্লেখ করেছিলাম সেগুলি আর ফেরাচ্ছি না উদাহরণস্বরূপ বেশ কিছু এবাদত কিছু এবাদতের সম্পর্ক অন্তরের সাথে হৃদয় কলবের সাথে কিছু এবাদতের সম্পর্ক জবানের সাথে বাকশক্তির সাথে কিছু এবাদতের সম্পর্ক মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে শরীরের সাথে কিছু এবাদতের সম্পর্ক হচ্ছে ধন সম্পদের সাথে এইভাবে বিভিন্ন এবাদতগুলি উল্লেখ করা হয়েছিল এবং সেগুলির ব্যাখ্যা করা হয়ে গেছে আজকে প্রত্যেকটি এবাদত যে এবাদতগুলি এখানে উল্লেখ করেছেন উদাহরণস্বরূপ সেগুলির দলিল প্রমাণ কোরআনে করিম থেকে এবং তারপরে রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে বলছেন ওয়াগাই মিন আনোয়াইল এবাদা যেই এবাদতগুলি উল্লেখ করলাম ইসলাম ইমান এহসান দুয়া খৌফ রাজা তওয়াক্কুল ইত্যাদি ইত্যাদি এছাড়াও মিন আনোয়াইল এবাদা বহু রকমের এবাদত রয়েছে বহু ধরনের এবাদত রয়েছে আল্লাতি আমার আল্লাহ বিহা যেগুলির আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন যে সেগুলি তোমরা সম্পাদন করবে রব্বুল আলমিনের জন্য তোমাদের সৃষ্টিকর্তার জন্য তোমাদের মাবুদের জন্য একমাত্র তার সাথে খাস রাখবে কাউকে ওইসব এবাদত বন্দিগিতে শরিক করবে না কুল্লোহা লিল্লাহ তালা সবগুলি এবাদত একমাত্র মহান আল্লাহর জন্য এবাদত যখন তো এবাদত কার আল্লাহর এগুলি যখন এবাদত আর এই ধরনের আরো বহু রকমের এবাদত রয়েছে এক কথায় যতগুলি এবাদত রয়েছে সবগুলি আল্লাহ ফাকরাবুল আলমিনের জন্য কারণ আল্লাহ ফাকরাবুল আলম তাঁর এবাদতের জন্যই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে মা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন সুরা ফাতেহাতে অঙ্গীকার করছেন বারবার করে প্রত্যেক বার যতবার সুরা ফাতেহা পড়ছেন ফরজ নামাজে হোক আর নফল নামাজে হোক সন্নতে হোক আর ভেতরে হোক আর নামাজের বাইরে হোক ইয়া কানা আবদ ওয়া ইয়া কানা স্তাইন একমাত্র তোমারই এবাদত করি আর তোমার কাছেই একমাত্র সাহায্য চাই তো এবাদত একমাত্র তোমার করি আল্লাহ এবাদত আল্লাহর সাথে খাস এবাদতে শরিক করা হচ্ছে বড় শির্ক এবাদতে কাউকে কোনো ভাগ দিয়ে দেওয়া হচ্ছে বড় শির্ক যা ইসলাম থেকে বের করে দেয় এখন প্রত্যেকটি এবাদত বন্দীগীর দলিল পেশ করছেন ওয়াদ্দালিল ও কৌলহ তালা আর এসব গলির দলিল প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী প্রথম দোয়া সম্পর্কে যেহেতু ইসলাম ইমান আর এহসানের পরে দোয়ার কথা উল্লেখ করেছেন লেখক অমিনহু দোয়াও ওই সব এবাদতগুলি যে বহু রকমের এবাদত রয়েছে তার এক রকমের এবাদ এক ধরনের এবাদত হচ্ছে কি দোয়া এখন দোয়ার দলিল কি <clears throat> এই আয়াতে দোয়ারও দলিল রয়েছে আর সিজদারও দলিল রয়েছে দুটোই রয়েছে দোয়াও একমাত্র আল্লাহর জন্য যেহেতু সেটি শুধু এবাদত না গুরুত্বপূর্ণ এবাদত হ্যাঁ বড় একটি এবাদত আর সেজদাও একমাত্র আল্লাহর জন্য একটি ছোট্ট আয়াতে সুরা জিনের দুইটি এবাদতের দলিল রয়েছে যে এই এবাদতগুলি একমাত্র আল্লাহর জন্য আর কারো জন্য নয় মহান আল্লাহর বাণী হচ্ছে দৈওয়ান আল মাসাজেদ আলিল্লাহ ফালাতাদু মা আল্লাহ আহাদা আর নিঃসন্দেহে মসজিদ সমূহ সেজদার স্থানগুলি মসজিদ কোন সেগা যারা আরবি গ্রামার বুঝেন কে কি আরবি গ্রামার বুঝেন একটু হাত উঠান্ত দেখি যারা একটু আরবি গ্রামার পড়েন বাস দুটা হাত বাস আরে কমপক্ষে তিন সর্বনিম্ন বহু বচন তো হইতে হবে তিনটে হ্যাঁ উঠিয়েছে আচ্ছা ফ্যাশন না যাই জি হ্যাঁ পড়বো ইনশাল্লাহ ভালো এটা সৎ নিয়ত আর কি নামাল আমল বিন নিয়ত হ্যাঁ বেতে বারে মায়াকুন আরবিতে একটি আছে আগামীতে হব এই হিসাবে জি বলা যেতে পারে আরবি গ্রামারে কি বলছিলাম মসজিদ কোন সেগা কোন সেগা এসএম জার্ফ জার্ফ জার্ফ মানে হচ্ছে জার্ফ দুই রকম জার্ফে জামান এবং মাকান হয় কালগত জার্ফ অথবা জার্ফ মানে হচ্ছে পাত্র বা ক্ষেত্র কালগত তো কালকে ক্ষেত্র বলে বা সময় সময় সময় সময় সময়ও একটা ক্ষেত্র ধরে আপনার লাইফে একটা সময় পেয়েছেন ওইটা আপনার ক্ষেত্রে কাজের একটা ক্ষেত্রে এই সময় সুযোগ পেয়েছেন আর স্থানও একটা ক্ষেত্র ফে মাকান তো মসজিদ মানে তাহলে কি হবে সেজদার স্থান বা সেজদার জায়গা আর সেজদার সময়কাল এরও সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে জারফে মাকান বোঝানো হয়েছে এখানে জারফে মাকান মানে স্থানগত জারফ বোঝানো হয়েছে তাহলে মসজিদের জমা হচ্ছে মাসাজিদ মানে সেজদার স্থান সমূহ ইস্তার সেজদার জায়গাগুলি কার ও আন্নাল মাসাজেদা কোরআনের তফসির শাব্দিক বোঝার চেষ্টা করেন কারণ শব্দ শব্দ যদি বুঝে নেন তাহলে ভুলবেন না আর যদি টানা অনুবাদ বুঝেন তো ভুলে যাবেন ধরতে পারবেন না ওয়ান্নাল মাসাজেদা নিঃসন্দেহে সেজদার স্থানগুলি কার জন্য লিল্লাহ আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহ আহাদা সুতরাং আল্লাহর সাথে কাউকে আহ্বান করিও না আগের অংশে সেজদার কথা উল্লেখ করা হইল তাহলে সেজদা কার জন্য আল্লাহর জন্য আর দ্বিতীয় অংশে ফালা তাদু মা আল্লাহ আহাদা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না দোয়ার কথা উল্লেখ করা হইল ঠিক না দোয়া কার জন্য একমাত্র আল্লাহর জন্য সেই জন্য আর কাউকে ডেকো না তাহলে একটি ছোট্ট আয়াতে দুইটি গুরুত্বপূর্ণ এবাদতের দলিল রয়েছে যে এই ক্ষেত্র আল্লাহ এক ও একক দোয়ার ক্ষেত্র আল্লাহ এক ও একক সেজদার ক্ষেত্র আল্লাহ এক ও একক সেজদাকে ভাগ করব না সমস্ত সেজদা আল্লাহর জন্য আর সমস্ত দোয়া আল্লাহর জন্য আর কাউকে ডাকবো না অসাধারণ ক্ষেত্রে সেজদার ভাগ করব না যে এটা হচ্ছে তাজিমের সেজদা সুতরাং কবর মাজার বা জিন্দাপির মুর্দাপির কে তাজিমের সেজদা করা যাবে না শেষদা সবগুলি কার জন্য লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য যখন সেজদা তো আল্লাহর এই সেজদায় কেউ শরিক নেই এতটুকু তো বুঝলেন কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে সেটা হচ্ছে সেজদার স্থানগুলি মাসাজেদ মানে তাই না তো সেজদার স্থান কোনগুলি সেজদার স্থান কোনগুলি কোনটা সেজদার স্থান মসজিদ বাইরে কোথাও নজ পড়া যাবে সেজদা করা যাবে না তাহলে কি বোঝা তাহলে মসজিদকে শুধু সেজদার স্থান বলা তো ভুল হয়ে গেল যেখানে যেখানে নামাজ পড়া যায় কোথায় কোথায় নামাজ পড়া যায় হ্যাঁ। সারা পৃথিবী বাস পাক কিছু না থাকলে হলো নবিসাল জোয়েলাত লিয়াল আরজ মসজিদান সারা পৃথিবীর ভূমিকে জমিনকে আমার জন্য কি করা হয়েছে মসজিদান সেজদার স্থান করা হয়েছে এখানে মসজিদ শব্দ সেজদার স্থান করা হয়েছে তাহলে এই আয়াতের তফসিল কি হবে এটা যদি নিই তাহলে যে শেষদার স্থানগুলি মানে পুরা জমিন কার আল্লাহর যখন জমিন আল্লাহর শেষদার জায়গাগুলি আল্লাহর এই জমিন আল্লাহ দিয়েছেন তো আল্লাহর জমিনে আবার জিলানিকে সেজদা করবে কবরকে সেজদা করবে দেব দেবীকে সেজদা করবে দুর্গাকে সেজদা করবে দর্গাকে সেজদা করবে না রব্বুল আলমিনকে সেজদা করবে রব্বুল আলমিনকে সেজদা করবে এগুলো বোঝা গেছে জি একটা সেজদার স্থান তো বুঝে নিয়েছেন মার্শাল কিন্তু আর একটা সেজদার স্থান আজকে বুঝাবো সেজদার স্থানগুলি আল্লাহর মানে জমিন আল্লাহ মানে জমিনই হচ্ছে সেজদার জায়গা ঠিক না আর কোন সেজদার জায়গা আছে আর কোন সেজদার জায়গা আছে বেরেনকে দৌড়ান যে কোথাও খুঁজে পাই কিনা সেজদার জায়গা সেজদার জায়গা আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি এই কপালটা সেজদার জায়গা কিনা সেজদার জায়গা না এখান থেকে সেজদা করি না এই হাত দুটা সেজার জায়গা কিনা হাত দুটা দিয়ে সেজা করি না পা দুটা যে দাঁড় করে রাখি মাটিতে ঠেকে রাখতে হবে উঁচা করে রাখলে হবে না তো মাটিতে ঠেকে রাখতে সেজদার জায়গা পা দুটা না নাকটা সেজদার জায়গা না যে ঠেকাইতে হবে সেজদাতে কয়টা আমরা ঠেকাইতে হবে হাঁটু দুটা ঠেকাইতে হবে ঠিক না ওমের তো আনাসা আসা আলা সব আতে আজম আমি আদিষ্ট হয়েছি যে সাতটি হাড়ের ওপর হাড্ডির ওপর যেন আমি কি করি সেজদা করি তাহলে সাতটি হাড্ডি হচ্ছে সেজদার স্থান হ্যাঁ পেটটা আপনার সেজদার স্থান না সেজদাতে ঠেকে না কিন্তু কপাল হচ্ছে সেজদার স্থান তাই না জি হ্যাঁ তো এখন এখানে তাহলে কি করে দিলাম মাসাজিদ কাকে বললাম তাহলে সেজদার স্থান সেজদার অঙ্গ এগুলো যদি একটু ভাষা চেঞ্জ করে দিই তাহলে সেজদার স্থানকে কি বলবো সেজদার অঙ্গ এই দিয়েও তফসির করা যেতে পারে আর এটাও দ্বিতীয় তফসির একাধিক তফসির একটা আয়তর হইতে পারে যদি ওতে যদি ওতে অবকাশ থাকে বুঝা গেছে ও আন্নাল মাসাজাদিল্লাহ সেজদার অঙ্গগুলি এখন স্থান থেকে একটু ভাষা চেঞ্জ করে দেখি বলেন সেজদার অঙ্গগুলি কার কপাল কে দিয়েছে নাক কে দিয়েছে দুই হাত কে দিয়েছে দুই হাঁটু কে দিয়েছে দুই পা কে দিয়েছে আল্লাহ ঠিক না ওয়ান্নাল মাসাজেদ আলিল্লাহ সেজদার অঙ্গগুলি আল্লাহর সুতরাং আল্লাহর দেওয়া অঙ্গ দিয়ে অন্য কাউকে সিজদা করিও না আল্লাহ আহাদা বোঝা গেছে এইভাবে তফসির বুঝতে হবে আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিন যখন সেজদার কথা উল্লেখ করলেন তো বলতে ফালাহ আহাদা বলতেন আল্লাহর সাথে অন্য কাউকে সেজদা করি না তো কেন বয়ান করলেন আলোচনা চলছে সেজদার বলতেন সেজদার জায়গাগুলি হচ্ছে আল্লাহর সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সেজদা করিও না কথার ভঙ্গিমা তো এরকমই মনে হয় হইলে ভালো মনে হচ্ছে কিন্তু আল্লাহ ভঙ্গিমা পরিবর্তন করে দিয়ে বলছেন ফালা আল্লাহ আহাদা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না কেন বললেন কি কারণ সেজদার মধ্যে দোয়া একটা এটাও বোঝা গেল যে সেজদায় সবচাইতে বেশি বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর কাছে দোয়া করে যেমন নবী সাল্লামের সেই বখারি হাদিস রয়েছে আকরাব মায়া কোন লাভ তুমি রব্বেহী অবসাজেদ সবচেয়েতে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ পাকের বান্দা হ্যাঁ যখন সেজদাই থাকে ফাজতাহিদু ফি দোয়া সুতরাং তোমরা সেজদাই পড়ে দোয়াতে চেষ্টা চালাও মেহনত করো ফাঁকা মেনুন আইস্তাজাবালাকুম আশা করা যায় বা উপযোগী এই সেজদার সময়টি যে তোমাদের দোয়া কবুল করা হবে আর কিছু যদি আল্লাহ বলতেন ফালাতাস চুদু ফালাতাদু না বলে তাহলে শুধু একটি এবাদত জানতেন যে আল্লাহর জন্য কি এবাদত খাস শেষদা জানতেন কিন্তু দোয়াটা জানতে পারতেন না কিন্তু দোয়াটা বাড়িয়ে দেওয়াতে কি জানতে পারলেন যেমন শেষদা আল্লাহ ছাড়া কাউকে চলে না তেমনি দোয়াও আল্লাহ ছাড়া কারো কাছে করা ইয়া আল্লাহ আল্লাহ রব্বানা বলে ডাকবেন ইয়া গৌস বলে ডাকবেন না ইয়া জিলানি বলে ডাকবেন না ইয়া খাজায় ইয়া বাবা বলে ডাকবেন না বোঝা গেছে ওটাও জানা গেল ওটাও জানা গেল সুরাজিন আয়াত নম্বর আঠারো ফামান সরাফা মিনহা সেই আনলে গাইরিল্লা সুতরাং এসব গিয়ে কোনো কিছু যদি আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেয় সেজদা হচ্ছে আল্লাহর এক দুটা সেজদা কখনো আল্লাহ ছাড়া অন্যকে ফিরিয়ে দিলেন অন্যকে দিয়ে দিলেন আল্লাহর কাছ থেকে নিয়ে অন্যকে দিলেন যেমন সেজদার ভাগ বেরলবিদের হবে ভারত বাংলাদেশে যে বেরলবি রেজবিরা রয়েছে কবর মাজার পন্থীরা যতগুলি সুফিরা সুফিদের যারা বেরলবি তরিকার সুফির আবার দুই ভাগে ভাগ হয়েছে মানে। জি তো ওরা বলছে যে সেজদা দুই রকম একটা হচ্ছে সেজদা এবাদত এবাদতের সেজদা ওইটা আল্লাহ আর তাজিমের সেজদা ওইটা মাজার কবর জিন্দা পীর মুর্দাবি এর জন্য সবাইকে সেজদা করে ওরা পীরকে সেজদা করে পায়ে সেজদায় পড়ে থাকে কবরে মাজারে সেজদা করে তো এরা বড় শির করে বলছেন লেখক সুতরাং সেজদা অথবা দোয়া দুটি কথা যেহেতু উল্লেখ হইল আর এর আগে যতগুলি এবাদত উল্লেখ হয়েছে মিনহা মানে মিন আনোয়াইল এবাদত যতগুলি এবাদতের কথা উল্লেখ করলাম এই ধরনের যে কোনো এবাদতের সামান্য কিছু যদি আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেয় কোন ব্যক্তি ফাহুয়া মুশরেকুন ফেরুন সেই ব্যক্তি মুশরেক একত্ব প্রতিষ্ঠাকারী না বহুত্ববাদী আল্লাহর একত্রে বিশ্বাসী নয় সে বহুত্ববাদে বিশ্বাসী হ্যাঁ যেমন হিন্দু বহুত্ববাদে বিশ্বাসী ঠিক না বহু দেব দেবী রয়েছে তাদের যারা অন্য অন্য ধর্মে রয়েছে তারা বহু বহুত্ববাদে বিশ্বাসী খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী তিন খোদাই বিশ্বাসী তো মুসলিম সমাজের লোকেরাও যদি কবর মাজারকে সেজদা করে কবরওয়ালাকেও ডাকে তাহলে তারাও বহুত্ববাদে বিশ্বাসী কোনো পার্থক্য নেই মুসলিমের কাফের সাথে হিন্দুর সাথে বুদ্ধিস্টের সাথে খ্রিস্টান সাথে পার্থক্য হচ্ছে তৌহিদ আর শির্কের আমরা এক আল্লাহর এবাদবন্দি করি ওরা বহু আল্লাহরও করে আর অন্যেরও করে বহুর পূজা করে বহুর এবাদত করে একত্ব এবং বহুত্বের পার্থক্য এই পার্থক্য যদি না থাকে তাহলে শুধু আমরা নজ পড়ি নজ পড়েন আমরা রোজা রাখি রোজা রাখেন এই পার্থক্য করে লাভ নেই মুসলিম হওয়া যায় না কারণ শেকড় থেকে শুরু করতে হবে শেকড় হচ্ছে তৌহিদ ইসলামের শেকড় হচ্ছে তৌহিদ জি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা গাছের শেকড় না থাকলে এমন কোনো গাছ দুনিয়ায় জানা নেই যে গাছে বলছে শিকড়বিহীন একটা গাছ আমাদের গ্রামে আছে আছে ঝুলছে তখন কোন কাফের সে মুশ্রেক বহুত্ববাদী আর কাফের এই জন্য যে আল্লাহ তহিদকে অস্বীকার করলো আল্লাহ পাক নবী রসুলগণকে আল্লাহর একত্ব তৌহিদ নিয়ে পাঠিয়েছেন আল্লাহ একত্বকে স্বীকার অস্বীকার করলো আল্লাহ আহাদ আল্লাহ কি বলছেন বল হে নবী বলো আল্লাহ আহাদ মানে কি এক ও একক আল্লাহ ওয়াহেদ বলেননি আল্লাহ ওয়াহেদ যদি বলতেন আল্লাহ এক বলতেন এখানে আহাদ মানে এক ও একক জি আল্লাহ এক ও একক কোরআন ঘোষণা করছে ইন্নামা এলাহ এলাহ ওয়াহেদ তোমাদের হচ্ছে এলাহ নদী এক এলাহ আর এ বলছে যে না না না এবাদত বন্দীগীতে আল্লাহর সাথে এদেরও ভাগ আছে ঠিক আছে ক্ষমতাতে আল্লাহ এদেরকেও ভাগ বন্টন করে দিয়েছেন এদেরও ক্ষমতা আছে ছেলে দেওয়ারও ভালো করার তোরা কি করলো কাফের হলো মুশরেক হলো এবং কাফের হলো কাফের হলো কারণ তারা কোরআন অস্বীকার করে আল্লাহর তহিরকে অস্বীকার করে ইসলামের বুনিয়াদী বিষয় যেগুলি মৌলিক বিষয় সেগুলিকে অস্বীকার করে আচ্ছা কাফের দলিল কি কাফের বা মুশরেক আর কোনোদিন পরিত্রাণ পাবে না এরা যদিও নিজের নাম মুসলিম হোক না কেন এর দলিল হচ্ছে মহান আল্লাহর আল্লাহ যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকবে আহ্বান করবে ইয়া হে বাবা উদ্ধার করো হে খাজা হে জিলানি হে শাহজালাল ইত্যাদি অন্য কোন এলাহকে এলাহান আখার আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আল্লাহকে ডাকলো না শুধু ওদেরকে কথা নয় আল্লাহর সাথে আল্লাহর সাথে মানে কি আল্লাহকেও ডাকে আর ওদেরকেও ডাকে নামাজের সময় আল্লাহকে ডাকে আর অরসের সময় ওদেরকে ডাকে এদেরকে আল্লাহ মুসলিম বললেন না মুশরেক বললেন দেখেন কাফেরুন বলেছেন আল্লাহ পাক অমাইয়া আল্লাহ ইলাহান আখার আল্লাহর সাথে অন্য উপাস্যকে যারা ডাকবে লাবুরহান আল্লাহু বেহি এ সম্পর্কে তাদের কোন দলিল প্রমাণ নেই মানব জাতির ইতিহাসে যত নবী রসুল পাঠিয়েছেন একজন রসুলও বহুত্ববাদের হ্যাঁ বহু উপাস্যের কোন ধর্ম নিয়ে আসেন নাই মানুষের বানানো ধর্ম মূর্তি পূজা ধর্ম মানুষের বানানো কবর মাজার পূজা ধর্ম মানুষের বানানো হ্যাঁ জিন্দা অথবা মুরদার পূজা করা এসব মানুষের বানানো আর ইয়াক আল্লাহর ইবাদত বন্দেগি এটা হচ্ছে আদাম আলি সাল্লামের ধর্ম এটাই হচ্ছে ইদরিস আলি সাল্লামের ধর্ম এটাই হচ্ছে নু আলি সাল্লামের দিন এটাই হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দিন এটাই হচ্ছে মোসা ইসার দিন সমস্ত আমি রসুলগণের দিন কোনো দলিল নাই তারপরে আল্লাহ বলছেন ফাইনামা হিসাব ও ইন্দারব্বি বিনা দলিলে বিনা প্রমাণে আল্লাহ কোনদিন এমন কোন মূর্তি পূজারও ধর্ম নাজেল করেনি আর মাজার পূজারও ধর্ম নাজেল করেনি তারপরে যদি এই কাজ করে তো এদের হিসাব হচ্ছে তাদের রবের নিকটে যে এই কাজ করবে আল্লাহ ছাড়কে ডাকবে তার হিসাব হচ্ছে কার কাছে ইন্দারব্বে আল্লাহ তাদের হিসাব নেবেন আর শুনে রাখো যখন হিসাব নেবেন ইন্নাহুল আয়ুফুল কাফেরুন এরা কাফের এই গুলি কখনো পরিত্রাণ পাবে না যদি আল্লাহ ছাড়া অন্যকে ডেকে কাফের না হইতো তারা তো আল্লাহ কাফেরুন বলতেন না এন্নাহুল আইফুল কাফের যখন আয়াতের শেষে শুরু করেছেন আল্লাহ পাক দিয়ে যে আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে আল্লাহর সাথে অন্য উপাস্যকে যারা ডাকে ঠিক না আর শেষ করছেন আয়াত কি দিয়ে ইন্নাহুল আইফুল কাফের তাহলে বোঝা গেল যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তারা হচ্ছে কাফেরুন আর মানব জাতি দুই ভাগে বিভক্ত মুসলিমুন মমিনুন নয় কাফেরুন আল্লাহ বলছেন না আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিনকুম অমিনকুম কাফের তোমাদের হচ্ছে মুসলিম এক মাঝামাঝি কিছু নেই যে আমরা মুসলিম তবে আল্লাহকেও ডাকি আর মাজারকেও ডাকি আল্লাহকে চেষ্টা করি মাজারকে শেষ করি আল্লাহ ছেলে মেয়ে দিতে পারে ভালো করতে পারে আর এরাও করে এইরকম কোনো ধর্ম নেই হয় মুসলিম নয় কাফের আল্লাহাক বলছে ইন্নাহুল কাফর এই কাফেররা কখনো পরিত্রাণ পাবে না অন্য আয়াতকের সাথে যদি মিলান তো আল্লাহ কি বলেছেন ইন্নাহমাইশিক বিল্লাহ সুরে মাহেদায় আল্লাহাক বলেছেন নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে শির করে হ্যাঁ ফকর হারাম আল্লাহ আলহ জান্না জান্নাতকে আল্লাহ তার উপর হারাম করেছেন বা তাদের হারাম করেছেন ও ওমা ওয়াহন্না আর সুতরাং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে ওমালি জালেমিনা মিন আনসার এরা বড় জালেম সুতরাং এদের কোনো সাহায্যকারী থাকবে না কেউ সুপারিশ করে যে নিয়ে যাবে তার কোনো উপায় নেই যখন সুপারিশ চলবে না তাদের কোনো সাহায্যকারী নেই তাহলে তারা লাইফুল্লহ পরিত্রাণ পাবে না আর ওরা হচ্ছে কাফেরুন জি সুরাতুল মেমিনুন সুরায় মহমিন আয়ত নম্বর একশো সতেরো হাদিসে দোয়া সম্পর্কে কি রয়েছে তা শোনেন এই তো পেলেন কোরআন করিমের দলিল হ্যাঁ সাউন্ড আচ্ছা আচ্ছা এই একটু তারে হাত পড়ে এরকম হয় হাতে অফিল হাদিস আর হাদিসে রয়েছে আর দোয়া ও মুখুল এবাদত দোয়া হচ্ছে এবাদতের মগজ মুখ এখনো ব্যবহার হচ্ছে আরবিদের একটা গাল হচ্ছে মাফি মুখ হ্যাঁ মুখ মাফি মুখ মাফি মুখ মাফি যদি বলেন তো ওকে খুব বড় গাল দিয়ে দিলেন মানে আমাদের দেশে মূল্য এ পাগল হ্যাঁ বা বোকা তো এটা মুখ মাফি হয়ে গেল হ্যাঁ জি তো হাদিসে রয়েছে আর দোয়া মুখুল এবাদত দোয়া হচ্ছে এবাদতের মগজ হ্যাঁ মগজ যদি মাথার ভিতরে মগজ না থাকে তাহলে কি বরং মগজ যদি ঘোলা থাকে ডিম ঘোলা ডিমের মতো তো লেখাপড়া করতে পারে না তাই না বলে না যারা লেখাপড়া করতে পারে না আমাদের তোর মাথা ঘোলা নাকি রে দোয়া হচ্ছে এবাদতের মগজ এই হাদিসটি তিরিমিজিতে রয়েছে এই হাদিসটিকে মহাদেশিনে কেরামরা দুর্বল বলেছেন জৈব বলেছেন এর চাইতে শক্তিশালী হাদিস সহি মুসলিমে রয়েছে সামান্য শব্দের পার্থক্য রয়েছে কি আদুয়া ও হুয়াল এবাদা মুখের জায়গায় কি রয়েছে হুয়াল এবাদা তাই হচ্ছে এবাদত লেখক এই হাদিসটি পেশ করেছেন সেই মুসলিমটি পেশ করেন তো অতিরিক্ত আমরা এটা সংযোজনের জন্য করলাম যে আমাদের কাছে বেশি সহি শক্তিশালী দলিল থাকে তো দুর্বল দলিল কেন আশ্রয় নিতে যাব তারপরে দুয়াই হচ্ছে এবাদত এই কথাটি এই হাদিসটিকে সামিল দুয়াই হচ্ছে আসল এবাদত কারণ যেমন শরীরের মধ্যে আসল হচ্ছে মগজ ব্রেন বুদ্ধি যদি না থাকে তো এই রূপ চেহারা থেকে লাভ নেই আছে হাত পা থেকে লাভ নেই পাগল মানুষের হাত পা আর রূপ চেহারা থেকে লাভ আছে কোনো লাভ নেই শরীর সুস্থ কিন্তু ব্রেন সুস্থ নাই পাগল মস্তিষ্ক বিকৃত কেউ মেয়ে দিবে পাগলকে দেবে না আরে হাত পা যদি টন্ডাও থাকে বা খোড়াও থাকে তাও হয়তো মেয়ে পেতে দেবে কিন্তু পাগল পাবে না জেনে শুনে কি কবল পাগলকে মেয়ে দিবে না আর দোয়া হওয়াল এবার দোয়াই হচ্ছে এবাদত দোয়াই এবাদত মানে কি মানে আর কোন এবাদত নাই এর মানে আবার কি হইলো দোয়াই হচ্ছে এবাদত কেউ যদি বলে যে আমি শুধু আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহকে ডাকবো এটি তো এবাদত হাদিসা আছে দোয়াই হচ্ছে এবাদত তা আপনারা নামাজ বলছেন রোজা বলছেন জাকাত বলছেন হওয়াজ বলছেন অমরা বলছেন এত এবাদত আবার কিসের হাদিসে তো আছে আর দোয়া হলে বাধা কি উত্তর দেবেন হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ। সব এবাদতে দোয়া থাকে এটা বলা যেতে পারে কিন্তু ওর চাইতে ভালো কথা বলছি ওর চাইতে মানে যুক্তিসঙ্গত কথা বলছি একটা হাদিস দিয়ে বোঝায় নবী করিম হজ সম্পর্কে বলেছেন আল আরাফা মানে কি হজ হচ্ছে আরাফা তো যে যদি কেউ বলে আপনাকে যে দুয়াই তো এবাদত সুতরাং আমি শুধু দোয়া করবো আল্লাহ ইবাদত করে ফেললাম আর কিছু করবো না তোকে বলেন তাহলে হজে গিয়ে শুধু আরাফে থাকিও আর কিছু করিও না তফ করিও না সাফার সাইও করিও না আর মেনায় থাকিও না মুজদালেফায় থাকিও না আর এরাম না আরাফা থেকে চলে আসো হজ হবে হ্যাঁ, হাদিস তো আছে কি আলহাজ আরাফা হজ হচ্ছে আরাফা এই আলহাজ আরাফার যেটি ব্যাখ্যা সেই ব্যাখ্যা হচ্ছে এ এবাদার কি ব্যাখ্যা করবে আলহাজ আরাফা মানে হজ হচ্ছে আরাফার নাম আরাফা অবস্থানের নাম কি এর ব্যাখ্যা হবে আচ্ছা, হজের যতগুলি আমল রয়েছে সবগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কাজ হচ্ছে আরাফায় অবস্থান করা সুতরাং যদি আরাফা ছুটে যায় আর সবগুলি কাজ করে আসো তাহলে হজ হইল না এটা হচ্ছে এর অর্থ ঠিক আছে ওই রকম দোয়া দোয়াই হচ্ছে এবাদত এর অর্থ হলো যে এবাদত অনেক আছে যেমন হজের মেলা কাজ আছে কিন্তু এটা সবচেয়ে বড় কাজ এবাদত মেলাগুলো আছে অনেক আছে কিন্তু সবচেয়ে বড় এবাদত হচ্ছে সবচেয়ে বড় এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হ্যাঁ কি দোয়া দোয়া দোয়াতেই যদি ভেজাল থাকে হ্যাঁ, তো নামাজের শুধু আপনার বাহ্যিক হ্যাঁ, দাঁড়াইলেন রুকু করলেন সেজদা করলেন বসলেন সালাম ফেললেন এটা দিয়ে কাজ আসবে না দোয়াতে ভেজাল থাকলে দোয়ায় যদি ভেজাল থাকে আল্লাহকে ডাকেন অন্যকে ডাকেন আল্লাহর কাছে দোয়া করেন আর ইয়া গস ইয়া জেলানি করেন তো রোজা রেখেও লাভ নেই হ্যাঁ জাকাত দিয়েও লাভ নেই হজ করেও লাভ নেই হ্যাঁ তেলাওত করেও লাভ নেই কোরআন হাফেজ হয়েও লাভ নেই আর আলেম হয়েও লাভ নেই আলেম আমাদের মেলা আলেম আছে যারা কবর মাজার পূজা করে কবর মাজার পূজায় নিয়ে যায় অরসে নিয়ে যায় তারা নিজেরা অরসে থাকে উৎসাহিত করে আর দোয়া হলে বাধা দোয়াই হচ্ছে ডাকাই হচ্ছে আসলে এবাদত এই এবাদতই যদি আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া আল্লাহকে দিচ্ছ অন্যকে দিচ্ছ তাহলে সারা জিন্দগির সমস্ত এবাদত কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লাইন আশরাক তাল্লাহাবাতান্নামালুকা সুরে জুমারে আল্লাহ বলেছে হে নবী তোমাকে বলছি আর তোমার আগে যত নবী এসে সকলকে বলেছি কি যে তুমি যদি শের করো তাহলে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দোয়াই হচ্ছে এবাদতের মগজ বা দোয়াই হচ্ছে এবাদত দুয়াই হচ্ছে সবচেয়ে বড় এবাদত এর জন্য আরেকটা দলিল পেশ করছেন তাহলে দুয়ারই আলোচনা চলছে দেখেন আর দুয়াই হচ্ছে এবাদত এখানে দুয়াকে এবাদত বলা হয়েছে এই আয়াতে দুয়াকে এবাদত সুরায় গাফির যার অপর নাম হচ্ছে সুরায় মমিন মমিনুন না একটা হচ্ছে বহু বচন দিয়ে সুরায় মমিনুন হ্যাঁ কাদাফুল আহল মমিনুন আর একটা হচ্ছে সুরায় গাফির যেটা মমিন আয়াত নম্বর ষাট আল্লাহ বলছেন ওয়াকাল রব্বকুম তোমাদের প্রতিপালক এরশাদ করেন আল্লাহ পাক এরশাদ করেন ওদুনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম তোমাদের ডাকে সাড়া দেব বা তোমাদের দোয়া কবুল করব যেই ভাষা দিয়ে বলেন আপনি দোয়া মানে আহ্বান করো দোয়া মানে ডাকা আস্তাজিব লাকুম মানে তোমাদের দোয়া কবুল করব তোমাদের ডাকে সাড়া যাওয়া মানে সাড়া দেওয়া তোমাদের ডাকে আমি সাড়া দেবো নিঃসন্দেহে যারা অহংকার করে আমার এবাদতে সায়াদ হলু না জাহান্নামা দাখেরি নিঃসন্দেহে শীঘ্রই তারা প্রবেশ করবে জাহান্নামে লাঞ্ছিত অপদস্ত হয়ে দাখেরিনা মানে জালিলিন লাঞ্ছিত অপদস্থ হয়ে এই আয়াতটা কেন নিয়ে আসলেন লেখক একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে এই আয়াতে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে দোয়া আর এবাদত ঠিক না ওদনি দোয়া করো প্রথম অংশে তাই না আর শেষ অংশে ইন্নাল্লাজিনাস্তাক বেরোনান এবাদতে নিঃসন্দেহে যারা অহংকার করে আমার এবাদতে তাহলে একই আয়াতে প্রথম হুকুম হইল দোয়া করার আর শেষখানে বলা হচ্ছে যে অহংকার যদি কেউ করে এবাদতে তাহলে বোঝা গেল দুটো সমষ্টি মিলে যে দোয়া করতে যারা অহংকার করবে এবার এবাদত বলে কি বোঝানো হয়েছে দোয়াকে এবাদত বলে আখ্যায়িত করা হয়েছে দোয়াকে এবাদত বলে আখ্যায়িত করা হয়েছে যেন এই আয়াতের ব্যাখ্যাই হচ্ছে তফসির হচ্ছে রসুর উল্লাহ হাদিস আদুয়াও হুয়াল এবাদা বা আদুয়াও মখুল এবাদা আয়াতের তাহলে তর্জমা কি ছিল আন মানে যারা আমাকে ডাকতে অহংকার করবে ডাকতে চাইবে না আমার ডাকায় অহংকার করবে আমাকে আহ্বান করতে আমার কাছে দোয়া করতে অহংকার যাদের মধ্যে হবে সৈয়দ হলুন জাহান্নামা দাখেরিন তারা নিঃসন্দেহে লাঞ্ছিত হয়ে জান্ন প্রবেশ করবে আল্লাহর কাছে দোয়া করতে অহংকার করা মানে কি দোয়া না করা এটা একটা অর্থ হ্যাঁ শুধু দোয়া না করা বাকি সব করছি দোয়া দুই রকম এক হচ্ছে ফরজ দোয়া এক হচ্ছে নফল দোয়া কেউ যদি নফল দোয়া না করে হ্যাঁ নফল দোয়া বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েন না বাথরুম থেকে বেরিয়ে বেরিয়ে আসার সময় গোফারানা কাপড় আছে না হাদিসে আছে না নাই দোয়া কি না বাড়িতে ঢুকলে দোয়া আছে কি না মসজিদে ঢুকলে দোয়া আছে আল্লাহ আফতারি আবার আহমাতিকা তো কেউ যদি আয়কে ফিট করে দেয় যারা দোয়া করতে অহংকার করবে তাহলে মসজিদে যেতে কেউ যদি দোয়া না পড়ে তাহলে কি ঝানো চলিবে নাকি হ্যাঁ এখানে দোয়ার অর্থে এবাদত বা ফরজ দোয়া বলবেন ফরজ দোয়া দোয়া তাহলে কিরকম কিছু সন্ন্যত মুস্তাহাব দোয়া আছে আর কিছু ফরজ দোয়া আছে আর কিছু বিদাতি দোয়া আছে এটাও বুঝতে হবে কারণ আমাদের সে বিদাতি দোয়া বেশি সন্ন্যতি দোয়া কম বিদাতি দোয়া বেশি বোঝা গেছে নামাজটা দোয়া কিনা নামাজটা দোয়া না এক নম্বর দোয়া হ্যাঁ নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ডাকা তো কেউ যদি আমার কাছে দোয়া করে অহংকার করে না ফরজ নামাজ না পড়ে তাহলে জাহান নামে যাবে না যাবে না অবশ্যই জাহান নামে যাবে ঠিক আছে কিন্তু নামাজের পরে সালাম ফিরে যে দোয়াগুলি আস্তাফেরুল্লাহ আস্তাফেরুল্লাহ আস্তাফেরুল্লাহ তারপরে আয়তুল কুরসি পর আল্লাহ সালাম আমিন কাসালাম তবারক তেজাল জালাল ইকরাম ইত্যাদি ইত্যাদি যে আজকারগুলি সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার বা চৌত্রিশ বার ইত্যাদি কালেমা তৌহিদ এগুলো যদি কেউ না করে তাহলে জাহান নামে যাবে নাকি না কারণ এগুলি হচ্ছে দোয়া কিরকম দোয়াবাজি কি হচ্ছে নফল বা নেকি করলে নেকি আর না করলে গোন নেই জাহান নামে যাবে না এবার বোঝা গেছে তাহলে ফরজ দোয়া উদাহরণ দিলাম এরকম মেলা উদাহরণ পাবেন আপনি আর সন্নত নফল দোয়ার উদাহরণ দিলাম বিদাতি দোয়ার উদাহরণ সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত এমাম দোয়া করবে আর সবাই আমিন আমিন করবেন এমাম দোয়া করবে সবাই আমিন আমিন করবে আচ্ছা বলেন যদি আমি এখন দোয়া করি তাহলে আপনাদের সকলের চাহিদা পূরণ করতে পারবো আমার ক্ষমতা আছে কি করে পুরো করব। আমি কি সকলের সমস্যা জানি কিছু কমন দোয়া করে দিতে পারবো রব্বানা হাতে নাফি দুনিয়া হাসান আফিল আখরাতে হাসান আখ দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ ওয়াকে না যাবান না ঠিক আছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে জান্নাত দাও আমাদের গোনা খাতা মাফ করে দাও কমন কিন্তু আপনার ছেলে নাই ছেলে লাগবে আর একজনের ছেলে আছে মেয়ে নে মেয়ে লাগবে আর একজন নিঃসন্তান ছেলে হোক আর মেয়ে হোক একটা কিছু লাগবে আর একজন বলছে আল্লাহ মেলা হয়েছে আর বেশি পারছি না হাত ছেলে লাগবে না মানে সবার চাহিদা কি করে পূরণ করবো আর একজনের রোগ আছে ও রোগের জন্য দোয়া আর একজনের কাজ নেই ও চাকরির জন্য দোয়া হ্যাঁ বোঝা গেছে ইত্যাদি আর একজনের টেনশন আছে ওর জন্য আর একজনের ঝগড়া হয়েছে কারোর সাথে যাতে জানের রিস্ক আছে তার জন্য দোয়া তাহলে কয়েকটা লোকের যদি চাহিদা পূরণ না করতে পারি তো ইজতেমা বিশ্ব ইজতেমা আর অমুক ইজতেমা আর এই জুমার দিনে আর অমুক দিনে একসাথে দোয়া করা এমামের উপরে ছেড়ে দিলাম এমাম যা দোয়া করলো তা আমি আমিন বললাম বাস কাজ হয়ে গেছে দোয়া এই দোয়া এটা হচ্ছে পরের জবানে খাওয়া পরের জিভা দিয়ে খাওয়া বোঝা গেছে নিজের জিভাই খেতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো কোনো পাগল পাবেন না ভাই তুমি খেলি ভাই আর স্ত্রীকে এত ভালোবাসেন তাও হ্যাঁ এরকম কাজ করেন না আরে তুমি খেলি হয় রাতের খাবারটা তুমি খেয়ে হয়ে যাবে কাজ আমি না খেলেও চলবে আছে কেউ হ্যাঁ অথবা স্বামীকে খুব ভালোবাসে আরে তুমি খেয়ে দিয়ে চলে আসো হয়ে যাবে আমার আর খাবার দাবার রান্না লাগবে না তুমি খেয়ে দিয়ে চলে আসো ওখান থেকে চলবে তা দুনিয়ার ক্ষেত্রে পানির ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে নিজের জীবা দিয়ে খেতে হয় স্বাদ চাকতি হয় আর দোয়ার ক্ষেত্রে বিদাতি দোয়ার ক্ষেত্রে এমামকে ভেড়ে দিলে কাজ হয়ে যায় বোঝা গেছে এটা হচ্ছে বেদাতি দোয়া বেদাতি দোয়া কেন বললাম এই জন্য যে রসুল্লাহ জীবনে এরকম দোয়া করেন না একদিনও সম্মিলিত নবী দোয়া করছেন আর সবাই আমিন আমিন বলছেন ফরজ নামাজের পরে অথবা সন্ন্যত নামাজের পরে এই একসাথে দোয়া ভালো করে মনে রাখবেন এখন এই আয়াত কি আপনাদের বিদাতি মোনাজাত ফিট করে দেন দেখেন কোরআনে আল্লাহ বলছে যারা দোয়া করে না জাহান নামে যাবে সুতরাং ফরজ নামাজের পরে যারা আমাদের জামাতে শরীর খানা দোয়াতে শরীর খানা জাহান নামে যাবে তাহলে ভুল ব্যাখ্যা হলো না হলো না অপব্যাখ্যা করলেন না করলেন না হ্যাঁ তাহলে কোরআনকে নিজের স্বার্থে ব্যবহার করছেন বিদাতি স্বার্থে ব্যবহার করছেন কোরআন বলছে আল্লাহকে যারা ডাকে না ফরজ ডাকে না জাহান নামে যাবে সন্ন্যত নফলে ডাকলে ভালো যত ডাকবে আল্লাহর কাছাকাছি হবে সান্নিধ্য লাভ করবে বোঝা গেছে আর নবীর রাস্তা ছাড়া অন্য তরিকায় যদি ডাকে তাহলে নবীর রাস্তা যেহেতু ছেড়ে দিল সেই জন্য জাহান নামে যাবে এবার বোঝা গেছে অনেকে মানতে চায় না যে কে এত আমাদের অভ্যাস হয়ে আছে এতদিন ধরে করে আসছি এরা বলছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না ওয়াজ মাহফিল পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না কবরে দাফন পরে সম্মিলিত মোনাজাত নাই ইফতারির সময় ইফতারি ইফতারি দাওয়াত দিছি সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত নাই বাড়িতে ডেকেছি হুজুরদেরকে খাওয়া একটু সম্মিলিত মোনাজাত করে নেব নাই এগুলো মানতে চাই না ঠিক না তো মানতে চান না তো দলিল দেন যে নবী করিম সাল্লাম সাহাবিদের বাড়ি দাওয়াত খেয়েছেন আর সম্মিলিত মোনাজাত করেছেন নবী করিম সাল্লাম এইরকম দর্শ দিয়েছেন ইসলামের শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন তারপরে সম্মিলিত মনাজাত করেছেন একটা হাদিস দেখান না এইরকম দেখাইতে পারবো না তবে আমদলিল আছে দোয়া করার জন্য উৎসাহিত করা হয়েছে এটা যুক্তি তাদের যদি এই যুক্তি যদি প্রযোজ্য হয় এই যুক্তি যদি যুক্তিসঙ্গত আপনার হয় তাহলে আমি যদি যুক্তি পেশ করি যে আমি বাথরুমে যাওয়ার সময় বলবো আল্লাহ আপনি বলবেন যে বেদাত বলবেন না বলবেন না হাত কেন উঠেছেন আপনি ঠিক কিনা মসজিদে ঢোকার সময় মসজিদে ঢুকছেন আর ঢোকার সময় যদি হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হ্যাঁ কি আল্লাহুম্মা আবু আবা রাহমাতিকা আউযু করলাম না বিদাত যারা আমাকে বলবে যারা আমাকে বিদাতি বলবে ঠিক কিনা বিবি সাহেবের কাছে ওই বিদাতিকে জিজ্ঞেস করে বিবি সাহেবের কাছে গিয়ে যখন বিসমিল্লাহ জান্নিমনা শৈতানা পড়েছেন তাহলে কি করেন বিসমিল্লাহ আল্লাহ জান্নিমনা শৈতান অজান্নিবি শৈতানা মারা না শুনলাম না বেদাত বেদাত কেন বেদাত নবী এরকম কাজ করেন নাই হ্যাঁ, তুমি হাত কেন উঠেবে এখানে ঠিক না তো ওই রকমই নবী করিম ফরজ নামাজ পড়েছেন সালাম ফেরার পরে দোয়া তসবি করেছেন কিন্তু হাত উঠিয়ে মোনাজাত করেন নাই আর তারপরে একসাথে নিয়ে করেন নাই আপনি কেন করবেন বোঝা গেছে মগজটা খুলে ভালো করে বোঝার চেষ্টা করে যদি নবীর রাস্তায় চলতে চান আর যদি বলেন বাপ দাদা হুজুররা এত করে আসে এত বড় বড় হুজুর ওরা বুঝে না ওদের রাস্তায় চলেন তাহলে আর করার কিছু নেই দুটো রাস্তা আপনার সামনে হয় আপনাদের এই বড় হুজুর আজকালকার পঁচিশ পঞ্চাশ একশো বছরের আর না হলে সবচেয়ে বড় হুজুর সৈয়দুল মুরসালিন খাতামুন্নবীন মোহাম্মদ রসুল্লাহ রসুলের রাস্তায় আসবেন না এই মুরব্বীদের রাস্তায় থাকবেন জবরদস্তি করার কিছু নেই লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার দিন আমার কাছে আমার ধর্ম আমার কাছে জি আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে দুয়ার আম আয়াত মানে যেগুলো ব্যাপক অর্থপূর্ণ আয়াত বা আম ব্যাপক অর্থপূর্ণ হাদিস দুয়ার জন্য উৎসাহিত করা হয়েছে হ্যাঁ, দুয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওগুলোকে আপনার বেদাতি দুয়ার ফিট করবেন অথচ নবী করলেন না আচ্ছা এই আয়াতটা কারণে নাজল হয়েছে রসুল্লাহ সাল্লামের ওপর নাজল হয়েছে তিনি বেশি বুঝেছেন না তার সাহাবিরা বেশি বুঝেছেন আচ্ছা তিনি আর তার সাহাবিরা বেশি বুঝেছেন আজকালকার হুজুররা যারা সম্মিলিত মনাজাত করছেন নামাজ তারা বেশি বুঝেছেন আচ্ছা বুঝা তো রসুল বেশি বুঝলেন বুঝা তো সাহাবিরা বেশি বুঝলেন আচ্ছা তিনি বেশি আমল করেছে তার সাহাবিরা বেশি আমল করেছে আজকালকার হুজুররা বেশি আমল করে সাহাবির বেশি আমল করেছেন তো রসুল্লাহ সাহাবাই কেন তো সম্মিলিত মনাজাত নামাজের পরে করেননি ওয়াজ মাহফিলের পরে করেননি বিশ্ব ইজতেমা করেননি করেছেন করেন নাই তাহলে বোঝা গেল যে এই দোয়া নবীর তরিকা নয় আপনার দোয়া নবীর তরিকা ফরজ দোয়া অবশ্যই করতে হবে আর ফরজ দোয়া হচ্ছে তৌহিদ এক আল্লাহকে ডাকা এই ডাকাতে যেন আর কেউ শরিক না থাকে আপনার এবাদত বন্দীর যে ডাকা সেই ডাকাই যেন কেউ শরিক না থাকে জি দোয়া সম্পর্কে গত সপ্তাহে বলেছেন যে দোয়া কত ভাগে বিভক্ত কি কি দোয়ায় এবাদা এবং দোয়ায় মাস আল্লাহ এবাদত গত দুয়া মানে এবাদতের উদ্দেশ্যে এবাদত গত আহ্বান এটা একমাত্র কার জন্য আল্লাহর সাথে খাস আর আরেকটা হচ্ছে চাওয়ার জন্য কাউকে ডাকা দোয়া বলবেন না কারণ দোয়াটা যেহেতু আমাদের ধর্মীয় ভাষা দোয়াটা হচ্ছে আমাদের দিনী ভাষা দোয়া বলতে আল্লাহর জন্য ঠিক না কিন্তু যদি দোয়ার বাংলা তর্জমা করি আহ্বান করা ডাকা সেটা আল্লাহকে ডাকা হইতে পারে আর মানুষকে ডাকা শোনেন এটা তো ডাকলাম ঠিক না এটা তো আরবিতে দাও তো ঠিক না তো আহ্বান করা ডাকা তো যাচ্ছাগত বা চাওয়ার উদ্দেশ্যে ডাকা এটা দেখতে হবে যদি এটা অসাধারণ ক্ষেত্রে হয় তাহলে একমাত্র আল্লাহর জন্য আর সাধারণ ক্ষেত্রে যার কাছে চাওয়ার জন্য ডাকছি ওকে হ্যাঁ বা আহ্বান করছি সে আমার চাহিদাটা পূরণ করতে পারবে ডাকছি আপনাদের কাউকে যে ভাই যান তো আমাকে পিপাসা লেগেছে পানি এনে দেন হ্যাঁ যান এক কাপ চা নিয়ে এসে দেন ডাকলাম ভাই শোনেন ডাকলাম না ডাকলাম না এটা আরবিতে কি বলে দাও তো দোয়া ঠিক না আহ্বান কর আহ্বান করলাম তারপর বললাম যে পানি পানি দেন সাহায্য চাইলাম যে পানিটা দেন বা চা দেন হ্যাঁ বা অমুক জিনিসটা দেন যান অমুক জিনিসটা নিয়ে আসেন ঠিক কিনা এটা মানুষের পক্ষে সম্ভব না সম্ভব নয় হ্যাঁ সম্ভব সেই জন্য মানুষের কাছে সাধারণ ক্ষেত্রে যদি কোনো কিছু চাই তো জায়েজ দেন ভাই দশ হাজার রিয়াল দেন তো আমার একটু প্রয়োজন আছে জায়েজ না জায়েজ নয় ঠিক আছে কিন্তু যদি কেউ বলে যে ভাই আপনি তো মাশাল্লাহ আল্লাহর অলি মানুষ পরহেজগার মানুষ হ্যাঁ এক মানুষ হ্যাঁ আমার রিজিকে বরকত দেন ভাই শোনেন একটু মানে ডাকছেন শোনার পর আপনার আপনার কাছে একটা দরখাস্ত আছে আমার রিজিক একটু বরকত দেন আমার দারিদ্র দূর করে দেন বা আমার রিজ চাকরিটা কোনো জায়গায় লাগিয়ে দেন হ্যাঁ হ্যাঁ চাকরি লাগার ক্ষেত্রে সহযোগিতা করেন না চাকরিটা আমার লাগিয়ে দেন আপনার হাতে চাকরি এরকম কথা যদি বলে তো শির্ক হবে না হবে না তাহলে এগুলো কাজ কার আচ্ছা ডাক্তারকে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব তো এটা কি আহ্বান করা ডাকলেন ডাকার পরে বললেন যে আমার একটু চিকিৎসাটা ভালো করে করেন তো জায়জ কি জায়জ নয় কারণ ডাক্তার চিকিৎসা করতে সক্ষম চিকিৎসা করতে পারবে এটা সাধারণ কাজ কিন্তু ডাক্তারকে যদি বলেন গিয়ে ডাক্তার সাহেব আহ্বান করলেন তারপর বলেন আমার রোগ আপনি ভালো করতে পারবেন ভালো করে দেন তা কি করলেন সেটি করলেন না করলেন না কারণ ওয়াইজা মারিজ তো ফাহ আমি অসুস্থ হলে কে সেফা দান করেন একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমে তাহলে সাধারণ আর অসাধারণের পার্থক্য রয়েছে এখন যদি দূর থেকে কেউ ডাকে অথবা মৃতকে ডাকে হ্যাঁ যে হে খাজা বাবা উদ্ধার করো হে শাহজাল বাবা উদ্ধার করো হে আটসি বাবা উদ্ধার করো এটা সাধারণ কাজ না অসাধারণ কাজ আমাকে ছেলে দাও আমার রোগ ভালো করে দাও এটা কার কাজ আল্লাহর কাজ অসাধারণ কাজ মানুষের ক্ষমতার বাইরে সুতরাং সে কি করলো আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো সুতরাং সে মুশরেফ হওয়া মুশরেক কোন কাফের এখন ভালো করে চলে গেল সে হচ্ছে মুশরেক কাফের জি কাফের আমরা নিজেরা যদি বলি তো অপরাধী কিন্তু আল্লাহ যদি কাউকে কাফের বলেন মুশ্রিক বলেন তো আপনার জন্য কাফের মুশ্রিক বলা ফরজ যাই শুধু নয় যাকে আল্লাহ কাফের মুশ্রিক বলেছেন তাকে যদি আপনি কাফের মুশ্রিক না বলেন তা আপনি গুনাগার কারণ আল্লাহর বিরোধিতা করলেন আপনি হ্যাঁ আর যাকে আল্লাহ কাফের মুশেক বলেনি তাকে যদি আপনার তার উপর গোসা আছে আক্রোশ আছে তার সাথে ভিন্ন মত রাখেন সেই জন্য যদি আবেগে আপনি নিজের রাগ ঠান্ডা করার জন্য কাফের বলেন তাহলে নবিসাম বলেছেন যদি কেউ কোনো মুসলিম ভাইকে কাফের বলে তাহলে দুইজনের একজন কাফের হবে ও যদি কাফের না হয় তাহলে যে বলল সে কাফের হবে জি হ্যাঁ ফাঁকার বা সুতরাং মুসলিমকে কাফের বলার ক্ষেত্রে কিন্তু মুসলিম হলে তো একজন লোক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করেন না আল্লাহ ছাড়া কারো কাছে ডাকে না কাউকে ডাকে আল্লাহ ছাড়া কারো কারো কাছে দোয়া করেন আল্লাহ ছাড়া কারো কোন রকমের শির তার আকিদাই নেই বড় শির্ক নেই সে ইমান ভঙ্গকারী কিছু করেনি সে নাস্তিকতার ঘোষণা করেনি আর বলবেন কাফের শুধু আপনার সাথে দলীয় দ্বন্দ্ব আছে বা আপনার পারিবারিক দ্বন্দ্ব আছে অথবা আপনার একজন বড় হুজুর ছিল তার ভুল ধরে নিয়েছে সেজন্য হচ্ছে কাফের ইন্টারনেটে দেখলাম একজন লিখছে এক মূর্খ লিখছে যে মতি রহমান এক বড় নাস্তিক মতি রহমান হচ্ছে এক বড় নাস্তিক নাস্তিক কাকে বলে যে আল্লাহর অস্তিত্বই মানে না আল্লাহ বুঝলেন তো এই ক্ষেত্রে আপনি বলেন যে আমি আল্লাহর অস্তিত্ব মানি না না আল্লাহ সবচেয়ে বড় তহিদ ঘোষণা করছি যে আল্লাহ পাকের অস্তিত্ব রয়েছে এটা মুসলিম হওয়ার জন্য যথেষ্ট না আল্লাহ তার জাতেও এক সত্তাতেও এক আল্লাহ তার সমস্ত গুণেও এক আল্লাহ পাক তার সমস্ত কাজেও এক আল্লাহ পাক তার সমস্ত এবাদত বন্দিগিত এক তারপরেও নাস্তিক তাহলে কে নাস্তিক এখন বুঝেন এখন হাদিসটা ফিট করেন যদি মতিউর রহমান নাস্তিক না হয় তো অন্যজন নাস্তিক হবে না হবে না আল্লাহর খাতায় সোজা নাস্তিক হবে সুতরাং সাবধান সুতরাং সাবধান আমার তাতে যায় আসে না নাস্তিক কেন আরো কিছু বল ওতে যায় আসে না বুঝা গেছে কারণ চামারের দোয়াই গরু মরে না চামারের দিয়ে গরু মরলে আমাদের দেশের মুসলমানদের গরুই থাকতো না কারণ ও তো মুসলমানদের ফেলে দিবে চামড়াটা যে ব্যবহার করা যায় ওটা বুঝেও না সুতরাং ও ফেলে দিবে তখন চামড়া নিয়ে যাবে চামড়াটা দ্বিতীয় বিষয় দলিলুল খৌফ আর একটি এবাদত উল্লেখ করেছিলেন দোয়ার পরে সেটা হচ্ছে ভয়ভীতির এবাদত ভয়ভীতির এবাদত খৌফ এটাও কার জন্য আল্লাহর জন্য ভয় করবেন কাকে একমাত্র আল্লাহকে খৌফের ক্ষেত্রে মনে রাখবেন একটা হচ্ছে অসাধারণ ভয় এবাদতগত খৌফ ও এবাদা একটি হচ্ছে এবাদতের ভয় আর আরেকটি হচ্ছে প্রাকৃতিক ভয় খৌফে তবে এই এবাদতগত ভয় যেটি অসাধারণ ভয় যেটি সেটি একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আর যেটা হচ্ছে প্রাকৃতিক ভয় খফে এই মানুষের প্রকৃতিতে রয়েছে তার যাতে অনিষ্ট রয়েছে তাকে ভয় করে চোর দেখলে ভয় লাগবে না রাতের অন্ধকারে ডাকাত দেখলে ভয় লাগবে না দুশ্মনের হাতে যদি অস্ত্র থাকে তো ভয় লাগবে না হ্যাঁ পকেটে একা মানে আর যদি আপনি চেক চেক পয়েন্টে পড়ে যান তো ভয় লাগবে না হ্যাঁ সামনে হঠাৎ করে যদি সাপ দেখেন তো লাফিয়ে উঠবেন না ভয় লাগবে না লাগবে না লাগবে না হিংস্র পশুকে বাঘ বল্লুকে ভয় করেন না আরে একটা কুকুর দেখলে ভয় লাগে হ্যাঁ ঠিক কিনা রাতের অন্ধকারে রাস্তায় হাঁটছেন আর যা জিন বলে একটু ভয় লাগছে কি জানি এটা হচ্ছে প্রাকৃতিক ভয় এটা হচ্ছে কি প্রাকৃতিক ভয় কিন্তু জিনের ভয়টা আবার যদি এটা আবার সীমা ছড়িয়ে যায় তখন এটা এবাদতগত ভয় হয়ে যাবে যেমন আমি তাবিজ ছাড়া চলতেই পারবো অথবা আমি বাইরে বেরোতে পারবো না কারণ জিনে আমাকে মেরে দিবে হ্যাঁ জিনে আমাকে ধরে নিবে এইরকম যদি ভয় করে তার মানে রক্ষাকারী যে আল্লাহ ফাকরাবুল আলমিন হেফাজতকে আল্লাহ ফাকরাবুল আলমিন অকল ভরসা যে আল্লাহ থাকতে হবে সব নাই তার তখন অসাধারণ জিনকে ভয় করা হইল বুঝা গেছে অসাধারণ জিনের ভয় করাকে শির বলে আল্লাহ আখ্যায়িত করে সুরায় জিনে আরব মুশ্রিকেরা প্রাচীন যুগে যখন এই বিশাল মরুভূমি এখনো পড়ে আছে চোদ্দশো বছর পরেও গোটা আরব দেশ খালি পড়ে আছে ঠিক কিনা তাহলে তখন কত খালি ছিল সেই যুগে যখন মরুভূমিতে তারা চলাফেরা করত সন্ধ্যা হয়ে গেছে এখন এখানে রাত কাটাইতে হবে তখন বলতো তারা তার আগে পর্যন্ত যতদিন পর্যন্ত এরা শিরকে লিপ্ত হয়নি জিনেরা মানুষকে দেখলে ভয় করত আসল হচ্ছে জিন যতই শক্তিশালী হোক এই সাড়ে তিন হাতের মানুষকে ভয় করে এটা জেনে রাখবেন সাড়ে তিন হাতে মানুষকে কারণ জিন চাইতে বেশি ব্রেন বুদ্ধি আছে যার ফলে যার ব্রেন বুদ্ধি আছে দুনিয়া উড়ে বেড়াইতে পারছে অনেক কিছু করতে পারছে কত কি বানাতে পারছে তাই না ভালো মানুষ অনেক কিছু ভালো কাজ করতে পারছে আর খারাপ মানুষ কত ধোকাবাজি করতে পারছে এমন এমন ধোকার প্রতারণা করতে পারছে আমাদের কল্পনাতে আসে না জি ভালো মানুষকে কেমন করে দোষী সাজিয়ে দিতে হবে দোষী সাজিয়ে দিতে হবে আজকে দূর থেকে একটা টেলিফোন এলো তাদের ওখানে পারিবারিক বা গ্রাম্য দ্বন্দ্ব চলছে তো বলছে যে স্ত্রী ছাড়া যদি বাড়িতে ঘুমায় তো ফাঁসিয়ে দেবে আশ্চর্য হয়ে গেলাম স্ত্রী ছাড়া যদি বাড়িতে ঘুমাই তো কি করবে ফাঁসিয়ে দেবে এই ব্রেনে এই এই দুই পাইয়ে মানুষের এই ব্রেনে কুবুদ্ধি আসে যে এর বাড়িতে স্ত্রী নেই একটা মহিলাকে কিছু পয়সা দিয়ে হ্যাঁ ঢুকিয়ে দিই অথবা বলি যে চিৎকার করে দিবে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ বা ও বেরিয়ে আসছে যেন আর ধরে নিল গিয়ে তুই দরজাখানে দাঁড়াবি আমরা বলি এই দরজা থেকে বেরিয়ে আসলো আর তারপরে তাকে জেনাতে ফাঁসিয়ে দেবো বোঝা গেছে এই চলছে সেখানে সত্য ঘটনা আজকে টেলিফোনের মাধ্যমে জানতে পারলো আশ্চর্য হয়ে গেলাম তখন করে কি ওদের আবার বুদ্ধি আছে প্রথম কথা স্ত্রীকে পাঠায় না বাবার বাড়ি আছে স্ত্রী তাহলে তো ফাঁসাইতে পারবে না সহজে ওর স্ত্রী আছে বাড়িতে কি করে এটা হইতে পারে ঠিক না আর স্ত্রী যদি যায় দু চার দিনের জন্য তো অন্য ভাই বেড়াদেরকে নিয়ে রুমে ঘুমায় যে আমার ভাই দেখো আমার রুমে আমার ভাই আছে কি করে এটা হইতে পারে বোঝা গেছে কোন বন্ধু কেন ঘুমাচ্ছে বন্ধু আছে ঘরে আল্লাহ তো মানুষের বুদ্ধি বেশি জিনের চাইতে কিন্তু মানুষ যখন জিনকে ভয় করা শুরু করেছে জিন তখন ভয় দেখাতে শুরু করেছে জাহিলিয়াতের যুগের আগে যতদিন তহিব ছিল মানুষকে দেখলে জিন পালাইত মানুষ মানুষ দেখলে জিন পালাই শোনেন কোনো বাড়িতে আপনি বসবাস করা শুরু করেন প্রথম থেকে বসবাস করেন জিন পালিয়ে যাবে কিন্তু বাড়িটা বানিয়ে যদি কিছুতে রেখে দেন জিন ওখানে বাসা করে ফেলেছে তারপর যদি ওখানে বাস করার জন্য জানতো আপনাকে ভয় দেখাবার চেষ্টা করবে বিরক্ত করবে হ্যাঁ বিভিন্ন দিক থেকে পরেশান করবে এগুলো করার চেষ্টা করবে ওগুলো করেও যদি টিকতে না পারে আপনার যদি ইমানি শক্তি থাকে আপনার আমলের শক্তি থাকে দুয়া জিকের আজকার সকাল সন্ধ্যার শক্তি থাকে নামাজের পরে সন্ন্যতি জিকের আজকার শক্তি থাকে তো পালাতে দিশা পাবে না বাড়িতে যদি সোরা বাকারা পাঠ করা হয় এন্না শায়তানি আনফর মিনাল বাইতুল্লাদি ইউকরাও ফিহে সুরাতুল বাকারা ওই বাড়ি থেকে পালাতে বাধ্য হয় জিন শয়তান যে বাড়িতে সুরায় বাকারার তেলাও হয় তো এরকমটাই ছিল যতদিন তহিদ ছিল মানুষের মাঝে আরব মুশ্রিকের যখন শিরিক করা দেবদেবীর পূজা করা শুরু করলো আর ভয় পেতে লাগলো যে এত বড় মাঠে মরুভূমিতে কি করে রাত কাটাবো তখন ওদের একটা ধারণা যে প্রত্যেকটা মরুভূমি এলাকার বা মাঠের একটা জিন নেতা আছে জিন নেতার আশ্রয় নিয়ে নিলে তার আন্ডারে যেসব অধীনস্থ যেসব ছোট মোটো জিন আছে ওগুলোকেও সামলে নিবে তখন কি করতো আউজ ও বেসাইয়ে দেহাজাল ওয়াদি সন্ধ্যাবেলা গিয়ে যখন রাত থাকতে হবে কোনো এলাকায় মাঠে তখন কি বলতো আউজো বেসাইয়ে দেহাজাল ওয়াদি এই উপত্যকার যে সর্দার রয়েছে জিন নেতা রয়েছে তার আশ্রয় চাইছি তার আশ্রয় চাইছি বা তার আশ্রয় গ্রহণ করছি এ কথা বলতো জিনেরা এইসব মুশ্রেকদের আরো মুশ্রেকদের কথা শুনে আশ্চর্য হয়ে গেল আরে এদেরকে ভয় করে আমরাই পালাচ্ছিলাম আর এরাই তো আমাদেরকে ভয় করে আমাদের আশ্রয় চাইছে তখন জিনদের কি হয়ে গেল ফাজাদোহম রাহাকা সাহস বেড়ে গেল দাপট বেড়ে গেল দুই দিক থেকে দ্বিতীয় লড়াই চলে আর যদি মেরে আগাইতে পারেন তাহলে পালাতে বাধ্য হবে কিন্তু যদি দেখা যায় যে এটি পালাচ্ছে রে ও জান বাজাবার চেষ্টা করছে তখন কিন্তু হ্যাঁ, পালাতে বাধ্য হবে তখন আরো সাহস বেড়ে যাবে হ্যাঁ যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে সামনে রয়েছে তারা কি করবে তাদের সাহস বেড়ে যাবে ফাজা তোমরা আল্লাহ বলেছেন জিনেরা ভয় করতো মানুষ ভয় করতে যখন শুরু করলো তো জিনেরা তখন ভয় দেখাতে শুরু করলো জিনেরা বিরক্ত করা শুরু করলো জিন কষ্ট দেওয়া শুরু করলো ইত্যাদি ইত্যাদি কি বলছিলাম ভয় করা হ্যাঁ তো জিনের ভয়টা দুই রকম হইতে পারে সাধারণ ভয় এমনি একটা মানুষ হিসাবে জিনকে একটু ভয় লাগবে কারণ আমাদের আমার জাতি না ওরা জিন জাতি আমার মানুষ জাতি ঠিক না মানুষ মানুষের সাথে রাতের অন্ধকারে মৃত্যু একটু ভয় পায় অপরিচিত হলে কিন্তু পরিচিত লোকের কাছে ভয় লাগে না ঠিক না তাহলে জিনকে এই সাধারণ ভয়টা তাহলে তবে এই মানে প্রাকৃতিক ভয় এটা শির হবে না কিন্তু অসাধারণ যদি ভয় করে জিন হ্যাঁ জিন থেকে বাঁচতে পারবো না জিন থেকে বাঁচার উপায় আপনি সিরকি বিদাতি উপায় অবলম্বন করলেন অথবা এমন ভয় লাগে যে জিনের ভয়ে আপনি বাড়িতে বাস করতে পারেন না হ্যাঁ তো এগুলি হচ্ছে সিরক বলছিলাম যে ভয়টা দুই রকম হতে পারে আল্লাহ ইবিন হোসেন রহমতুল্লাহ আলাই বলছেন খৌফুন তাবি খৌফুল ইনসান মিনাসাব ওয়ান্নার আগুনকে দেখলে ভয় লাগে না লাগে না এখন এখানে আল্লাহ না করে আগুন লাগে পালায় সাথে সাথে পালাবেন ঠিক না এত ভয় আচ্ছা বন্যার পানিকে ভয় লাগে না লাগে না আগে থেকে প্রস্তুতি গাছের ওপরে কয়েকদিন কাটিয়েছে কয়েক বছর আগে বন্যা এসেছিল গাছের ওপরে সুফহান আল্লাহ ভয় মুসা আলহিসাম সুরে কাসাসের আট নম্বর আঠারোতে রয়েছে মুসা আলহিসাম ঝগড়া মিটাতে গিয়ে তার বংশের এক লোক ঝগড়া মারামারি করছিল কার সাথে ফেরানো বংশের সাথে একটা কিপ্তি আর একটা বনি ইসরায়েল ইসরায়েলি দুইজনে মারামারি হচ্ছিল ইসরায়েল এটা দুর্বল ছিল কারণ এরা তো গোলামি করেছে তো এমনি তো মানসিক দিক থেকে দুর্বল যে ওরা হচ্ছে নেতা বংশের রোলিং পার্টি যাদের এখন নেতৃত্ব চলছে ওদের সাহস দাপট বেশি কিনা হ্যাঁ তো ওই রকম ব্যাপার সেবারে ফেরাউনের দলের কিপ্তিকে ধরে মারছে তখন ইসরায়েল মোসার ইসলাম দেখতে পেয়েছে তার বংশের লোক সে মুসা আমাকে বাঁচাও রক্ষা করো সাহায্য কামনা করলো ফরিয়াদ চাইলো যে মুসা আমাকে উদ্ধার করো নাহলে মেরে ফেলে তখন মুসা একটু এগিয়ে গিয়ে দেখলেন যে বাড়াবাড়ি করছে কিমতি হ্যাঁ কারণ ওর গায়ে জোর বেশি ওর তারপরে দাপটও বেশি তখন ওকে কাজা মুসা মুসা আলি ইসলাম একটা শুধু ঘুষি দিয়েছে একটা ঘুষি ফাঁকা আলেহি ও তে উল্টো পড়ে থেকে মরে গেল মরে গেল সাথে সাথে শেষ ভাবতেই পারেনি যে একটা ঘুষি খেয়ে মরে যাবে লোকটি তাহলে এই হত্যাটা হচ্ছে কিরকম ইচ্ছা করে কাতলে খাতা তাহলে হত্যারও কয়েকটা ভাগ আছে হত্যা তিন ভাগে বিভক্ত ফেকার মশলা আর যাচ্ছে না এখানে থেকে থেমে যায় আকিদের মশলা দিয়ে থাকি তো উনি তাহলে ভুল করে মারলে ওনার মারাটা কেমন যেমন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে একটা লোক সামনে পড়েছে আর ব্রেক করলেন কিন্তু থামতে পারলেন না লোকটা মারা গেল ঠিক কিনা ইচ্ছা করে তো মারেন না লোকটা তো আপনার গাড়ি দিয়ে মারা গেল ঠিক না অথবা আপনি পাখিকে মারছিলেন পাখিকে মারছিলেন তিনটা পাখিকে না লেগে গিয়ে কোনো মানুষের উপর পড়ে গেল মরে গেল হতে পারে না পারে না ইত্যাদি ভুল মারা আর কি অথবা সাধারণ একটা কিছু দিয়ে মারছে সাধারণ এতে মরে না কিন্তু মরে গেল যেমন একটা ঘুষিতে কেউ মরে না কিন্তু এই লোকটি মারা গেল মুসা আলি সালাম জানতে পারলেন যে আমাকে ধরার জন্য এখন মিটিং হয়ে গেছে যে ধরে নিয়েছো মুসা কোথায় আছে ফেরাউনের দরবারে মিটিং হয়ে গেছে ফেরাউন অর্ডার দিয়ে দিয়েছে যে মুসাকে ধরো যেখানে পাও ধরো ওই জবাই করতে হবে সাহস বেড়ে গেছে বলছেন ফাস বাহাফিল মদিনাতে খাইফ ইয়াতারাকাব ওই মেসরের শহরে মুসা আলী সালাম ভয়ে ভয়ে এদিক ওদিক এতারাক্কাব এদিক ওদিক তাকাচ্ছেন আর ঘুরছেন যে কি জানি কোন দিক থেকে যে চলে আসে ফেরাউনের সেনাবাহিনী পুলিশ হ্যাঁ এসে আমাকে ধরে নিয়ে যায় জাল্লাদের আমাকে ধরে নিয়ে যায় এরকম ভয়ে ভয়ে আছেন একটা লোক এসে বললো ইন্নাল মালায়াতাবেন ও না বেকা লিয়াক তুলুকা এখন মিটিং হয়ে গেছে তোমাকে খুন করার জন্য তাড়াতাড়ি তুমি মিশর ছেড়ে পালাও এই যেতে যেতে যেতে চলে গেলেন একেবারে মাদিয়ানে ওখানে গিয়ে থাকারও জায়গায় পেলেন হ্যাঁ রুজি খাওয়ারও ব্যবস্থা পেলেন আর বিবি সাহেবাকেও পেয়ে গেলেন ঠিক না সব হান আল্লাহ আল্লাহ পাক রাজ্জাক আল্লাহ রাজ্জাক আল্লাহর দিনের ওপর থাকলে আল্লাহ পাক যে কোনো জায়গায় রিজিক দেবেন তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে মুসা আলি সালামও ফেরাউনকে ভয় করেছেন হ্যাঁ ফেরাউনে জাল্লাদকে ভয় করেছেন এদিক ওদিক ঘুরছেন আর দেখছেন যে কি জানি কোন দিক থেকে এসে ধরে না জানা ঠিক না মৌসা আলি সাল্লামের এই ভয় শুধু না মৌসা আলি সাল্লামের হাতে একটা লাঠি আল্লাহ যে দিয়েছেন লাঠিটা নিয়ে এমনি কাজ করতেন লাঠিটা এমনি কাজে ব্যবহার হতো নবী হওয়ার আগে ও লাঠিটা ছিলেন কিন্তু লাঠি কিসের লাঠি সাধারণ লাঠি লাঠিতে কি করতেন আল্লাহ পাক জিজ্ঞেস করছে এই লাঠিতে তুমি কি করো অমা তিলকা বিয়া মিয়ে নাকি মৌসা তোমার ডান হাতে কি বোঝে আসা এটা আমার লাঠি ইয়ে আবার কি জিনিস লাঠি অথবা কেউ আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছে একটু আর বেশি করে কথা বলিনি হ্যাঁ যেমন আজকালকার টেলিফোনওয়ালারা মোবাইলওয়ালারা যদি পুরুষের লোক হয় তাড়াতাড়ি রাখার চেষ্টা করে একজন মুফতির কথা শুনছি ফতোয়া দেয় নাম না বলে তো দোষ নেই কিন্তু সংশোধনের প্রয়োজন আছে মুফতি ফতোয়া দেয় যদি পুরুষের যদি টেলিফোন আসে তাড়াতাড়ি রাখার চেষ্টা করে আমি খুব বিজি আমি খুব বিজি ব্যস্ত আছি তাড়াতাড়ি আমার কথা বলে সারেন আপনি আর মহিলার যদি টেলিফোন চলে আসে হ্যাঁ তো মাসালার সাথে সাথে কেমন আছেন ভালো আছেন কোথায় কি আপনার এই সবাই ছেলে মেয়ে কয়জন ইত্যাদি আর তারপরে তখন আর যত মাসালা জিজ্ঞেস করেন দিল খুলে মাসলার উত্তর দিচ্ছে মাসা আল্লাহ তবারাক আল্লাহ নেকির কাজ করছে নাকি নেকির কাজ করলে পুরুষকে ফতোয়া দিল নাকি হবে মহিলাকে দিল নাকি হবে তো এখানে আবার লম্বা কথা এখানে কেন শর্টকাট এত বুঝা গেছে খবরদার আল্লাহকে ভাই করুন আল্লাহকে ভাই করুন যদি আপনার ভাইয়ের সাথে কথা বলেন হ্যাঁ বোনের সাথে কথা বলেন তো ওইখানে তো খুব সংক্ষেপে কিন্তু যদি প্রেমিকের সাথে কথা হয় আর যদি আপনার যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির যদি কোনো সহপাঠিনী ওদের সাথে কথা হয় অথবা ধর কারোর সাথে ভাবসা হয়ে গেছে অথবা ভাবির সাথে গল্প ও সালির সাথে লম্বা চলছে ইন্টারনেট এই এটার কি আল্লাহ হিসাব নেবেন না অবশ্যই হিসাব দিতে হবে কি বলতে গিয়ে এত দূর গেলাম মৌসা আলী আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহ জিজ্ঞাসা করছেন এটা কি তো এটা হচ্ছে লাঠি বলাই যথেষ্ট ছিল আতাওয়াক্কা আলেহ এটা আমি ভর দিয়ে চলি প্রয়োজন হলে ও আহুস্য বিহা আমি এটা দিয়ে বকরির জন্য পাতা পেড়ে দিই হ্যাঁ গাছে বাড়ি দিলে পাতা পড়ে হ্যাঁ আহুস্য বিহা লাগানো ওয়ালিয়া ফিহা মা আরে বোখরা এতে আমি মেলা কাজ করি বুঝা গেছে আল্লাহ আকবরাবুল আলমী যখন এতে মজুদা দেন তিনি নবী হলেন বলছে আলকে আসাক লাঠিটা ফেলো জমিনে ফেলে দাও ফাইজা হাতাল কাহমায়া ফেকো হ্যাঁ ফাইজা হাই তুন তাসা প্রথম ওই কম্পিটিশনের আগে ওই কম্পিটিশনের আগের কথা প্রথম যখন প্রথম এই মজুদা জানতে পারলেন তার আগে কিছু জানেন না জানেন যে এটা লাঠি লাঠি আর কি কিন্তু আল্লাহ যখন ফেলতে বললেন যে ফেলো তখন ফেলাতে কি হয়ে গেল ফাইজা হাইয়াতুন তা সাপ হয়ে একেবারে ছোটাছুটি শুরু করে দিয়েছে মোসার মানুষ ছিলেন কিনা নবীরাও তাহলে মানুষই হন ভয় লেগেছিল লাগেনি হ্যাঁ তো মুসা কি করেছিলেন ওয়াল্লা মুদবেরান ওয়ালাম ইয়াকিব উল্টো দিকে পালাইতে শুরু করেছে আল্লাহ কোরআনে বলছেন পালাইতে শুরু করেছেন আর পালা আবার দুই রকম একটা পালাতে যদি কম ভয় থাকতে একটু করে ঘুরে ঘুরে দেখতে দেখি দেখি পিছনের দিকে দেখে আর আর একটা পালা যাতে বেশি ভয় থাকে তাতে ঘুরে দেখা দেখি নাই হয়তো তেড়ে আসেইনি কিন্তু দু চার কিলোমিটার চলে গেছিল ঠিক না মুসা আলি সালাম ওই কাজ করেছিলেন ওয়ালাম ইয়াকিব ফিরেও দেখছেন না যে কি হচ্ছে না হচ্ছে বোঝা গেছে লাঠি হয়তো আপন রূপে চলে এসছে কোনো খোঁজ খবরই নেই এমন পালা পালিয়েছেন ভয় করলেন না করলেন না হ্যাঁ এটা কোন ভয় শেরিক এটা শেরিক নয় কারণ সাপকে বলে ভয় সাপকে বলে ভয় সাপকে ভয় করা প্রাকৃতিক ভয় তো ভয় হচ্ছে দুই প্রকারই কথা বুঝালাম কথা লম্বা হয়ে যাচ্ছে এখানে ইনশাআল্লাহ তালা শেষ করবো এনে উল্লেখ করেছেন কিন্তু ওইটা যেটা তিন নম্বর আমি জন্য উল্লেখ করলাম না যে সোহালে ফৌজান দুই রকম করেছেন আর যেটা তৃতীয় উল্লেখ করেছেন যেহেতু কিতাব পড়ছে তো জিজ্ঞেস করছে তোর উত্তর দিতে হয় খৌফুসির মানে ভিতরে ভয় থাকা বাহ্যিক হয়তো ভয়টা বহিঃপ্রকাশ ঘটছে না কিন্তু ভিতরে ভয় ওটাও এবাদতেরই ভয় সুতরাং ওটাকে আলাদা বয়ান করার কোনো প্রয়োজন নেই তারা বোঝা গেছে আমরা যখন দেখব যে একটা জিনিসের মধ্যে আর একটা ঢুইকে আছে তো অতিরিক্ত ওটাকে বয়ান করার কোনো প্রয়োজন করে না যেমন পরকালের প্রতি ইমানে পুনরুত্থান আছে না নেই পরকাল শুরু হয় মানুষের মৃত্যু থেকে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত আবার কবর থেকে উঠানো হতে সামিল তো আবার আমাদের দেশের ইমানে মোফাসালে হ্যাঁ এটা বানানো বাড়া অতিরিক্ত এটার কোনো প্রয়োজন ছয় বলেছেন ওই পরকালের একটা স্তর হচ্ছে কবর থেকে উঠানো হবে পুনরুত্থান হবে বিচার দিবসে উঠতে হবে সুতরাং আমন্ত ও কুতুবেহি বলার পরে ওয়াল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিন ওয়াল বাসে কথাটি অতিরিক্ত এই কথাটি অতিরিক্ত বলার কোনো প্রয়োজন নেই কোন প্রয়োজন নেই কারণ ওয়াল বাসে বাদাল মত কিসে ঢুকে আছে ওয়াল আখের আখির পরকালের ভিতরে ঢুকে আছে ঠিক তেমনি এখানেও খৌফুল এ বাদা খফুল এবাদার সংজ্ঞা করেছেন যে ভয়ের মাধ্যমে আল্লাহর এবাদতবন্দি করছেন আল্লাহকে ভয় করেন আপনি সুতরাং আল্লাহর ভয়ে গুনা থেকে বাঁচছেন আল্লাহকে ভয় করেন সেই জন্য কষ্ট হইলেও ঘুম ছাড়তে আপনি ফজর নামাজ পড়ছেন আল্লাহকে ভয় করেন সেই জন্য সারাদিন আপনি কষ্ট করে রোজা রাখছেন হ্যাঁ আল্লাহকে ভয় করেন সেই জন্য আপনি টাকা থেকে জাকাত দিচ্ছেন না হলে ফকিররা কি আপনার কাছ থেকে ডিমান্ড করে নিতে পারবে না সরকার চাপ দিয়ে নিচ্ছে কেউ নেই না তারপর টাকাটা কেন দিচ্ছেন আপনি শতকরা আড়াই টাকা আল্লাহর ভয় দিচ্ছেন আপনি ঠিক না আল্লাহ ধরে নেবেন আপনি হজ করে আট হাজার দশ হাজার টাকা খরচ করে অনেক হজ করছেন দেশ থেকে তো মাসাল্লাহ অনেক টাকা খরচ করতে হচ্ছে কি জন্য আল্লাহর ভয়ে কেমন দিন আল্লাহ কাছে জবাব দিতে হবে যদি হজ না করে হজ ফরজ হয়েছে আল্লাহর ভয়ে আপনি ব্যবচার থেকে পাচ্ছেন আল্লাহর ভয়ে মদ থেকে পাচ্ছেন আল্লাহর ভয়ে আপনি মিথ্যা কথাতে পাচ্ছেন তো এইটা হচ্ছে খফুল এবাদা আর সির হচ্ছে ভিতরে মনের ভিতরে ভয় থাকা আল্লাহ ছাড়া অন্যের ওটা ওই এবাদতেরই ভয় কাইয়া খাফি সাহেব আল কাবর যদি কোনো কবরওয়ালাকে ভয় করে এখন এটাকে এইভাবে বুঝিয়েছেন উনি ওটাও এবাদতের ভয় আপনি এক জায়গায় দিয়ে যাচ্ছেন যেখানে একটা মাজার আছে যেটাকে আমাদের দেশি ভাষায় মাজার বলেন কবর কিন্তু যেহেতু পাকা কবর আর চাদর চড়া আছে আর পূজা হচ্ছে সেই জন্য ওটা কি বলে আমাদের দেশের লোকেরা মাজার বলে ওখানে গিয়ে আপনার ইমান যেহেতু দুর্বল আর ইসলামের জ্ঞান দুর্বল অজ্ঞতা যার ফলে ভাবছেন সবাই এখানে সিজদা করছে আর সবাই কিছু নজরানা পেশ করছে আমি যদি কিছু পয়সাও না দিই আর একটু সিজদাও না করি কি জানি যদি ক্ষতি করে দেয় হ্যাঁ এত বড় ওলি হ্যাঁ আল্লাহর ওলিটা ক্ষতি করে দেয় এটা হচ্ছে কি খফসের ভিতরে এই যে ভয়টা হচ্ছে এটা হচ্ছে শির্ক তো এটা এবাদতের ভয় কারণ এই ভয়টা কাকে করবেন আল্লাহকে আজান হয়ে গেল একামত হয়ে গেল জামাতে যদি নামাজ না পড়ি তো হতে পারে যে আল্লাহ ধরে নেবেন এই রকমের ভয় এটা ঠিক না সুতরাং এটা হচ্ছে খফুল এবাদা সুতরাং এখানে অনেক বেশি বিস্তারিত করতে গিয়ে কোনটা তিন রকম চার রকম করেছেন অত করবেন আমরা যতটুকু করলে সবগুলি কথা চলে আসে সংক্ষেপে এতটা আমাদের জন্য যথেষ্ট এখানেই হ্যাঁ দলিল ওয়াদালিল ভয়ের দলিল কৌল আল মহান আল্লাহর বাণী সুরা আল ইমরা আয়াত নম্বর একশো পঁচাত্তর আল্লাহ পাক বলছে ফালা তা খাফুম ওয়া খাফুন ইনকুন্তু মুমিনিন তোমরা তাদেরকে ভয় করিও না তাদেরকে মানে কাফের মুশরিককে ভয় করিও না হ্যাঁ তাদের মেজরিটিকে ভয় করিও না কুফুরি শক্তি আজকাল সারা পৃথিবীতে হ্যাঁ তাদের জয় জয়কার ভয় করিও না আজকাল এই এই এই ভয়ের অন্তর্ভুক্ত কাফের যদি কোথাও অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় ভয় লাগে না এটা প্রাকৃতিক ভয় ভারতে গেছেন আর আর শেষ বজরঙ্গ দল আর যেসব হিন্দু কট্টরপন্থী আর অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে ভয় লাগে না একদিন আমি দিল্লিতে এক মসজিদে ঢুকতে যাচ্ছি আমার এক বন্ধু মসজিদের এবং ওখানে থাকে পড়াশোনা করে এমতি করে ঢুকতে যাচ্ছে আর ওখানে হিন্দুদের কট্টরপন্থীদের একটা বক্তব্য চলছে আর কানে আমার আওয়াজ আসছে যে মুসলিমকে যেখানে বা মারো খুন করা হারি আল্লাহ আকবর ভয় লাগবে না লাগবে না স্বাভাবিক রে ভয় লাগবে লেবেল আল্লাহ মানুষ আমরা মুসলিম দেখলে বুঝবে যে মুসলিম তো এই ভয়টা কি শির্ক না এটা হচ্ছে ওই যে মুসা ইসলামের ভাইয়ের মতো বাঘ ভল্লুকের ভাইয়ের মতো হ্যাঁ চোর ডাকাতকে ভয় করার মতো সন্ত্রাসীকে ভয় করার মতো জি তো এই ভয়টা হচ্ছে প্রাকৃতিক ভয় কিন্তু তারপরে আল্লাহ আস্থা রাখার চেষ্টা করতে আল্লাহ যদি হেফাজত করেন তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না তবে জেনে শুনে আমি রিস্কে যাব না এটা গাড়ি খুব স্পিডে আসছে ভয় করবেন না আপনি এটা প্রাকৃতিক ভয় করা ভয় করা ভয় করা জরুরি আপনার জন্য না হলে গোনাগার হবে না না না আমার ভয় নেই আল্লাহ যদি হেফাজত করে অথচ গাড়ি কাছে চলে এসছে ব্রেক করে থামতে পারবেন না আপনি চলে যাচ্ছেন না আল্লাহ হুজুর হিজরাকুম সতর্ক থাকা আল্লাহ বলেছেন কি বলছিলাম ফালাতা খাফুম কাফের মুশ্রিকদেরকে ভয় করিও না তো সিরকি ভয়ের একটি ধরন বলছি আজকাল আমাদের দিনী ভাইয়েরা অনেকে দেশে যায় দেশে যাওয়ার সময় দাড়ি মুন্ডে নেই এটা হচ্ছে সিরকি ভয় আপনি সরকার জালেম সরকারকে ভয় করছেন বা জালেম সরকারের গোয়েন্দাকে ভয় করছেন বা এয়ারপোর্টের জালেম ওই আপনার সেই কর্মচারীগুলিকে ভয় করছেন যদি ভয় করেন আপনি তাহলে এটা হচ্ছে সিরকি ভয় কারণ আপনি আল্লাহর দিন পালন করবেন আর ভয় করছেন এইসব জালেম অফিসারকে এটা সিরকি ভয় বোঝা গেছে না আর তার জন্য আপনি ইসলাম ইসলামে ডিসকাউন্ট করে না এই রকমই ভয় আর একটা ভয় হচ্ছে সিরকি ভয় অনেকে ইসলামিক বই সৌদি আরব থেকে নিতে চায় না এটা সিরকি ভয় আপনি তৌহিদের বই নিয়ে যাচ্ছেন সুন্নতের বই নিয়ে যাচ্ছেন কোরআনে হাদিসের বই কিতাব নিয়ে যাচ্ছেন পুস্তক নিয়ে যাচ্ছেন এতে যদি ভয় করেন আল্লাহর দিনের খাঁটি জিনিস নিয়ে যাচ্ছেন তাতে যদি ভয় করেন এই ভয়টা আপনার সিরকে পরিণত হইতে পারে হ্যাঁ তবে যদি আপনার এমন কোনো বই পুস্তক থাকে যেগুলিতে জঙ্গিবাদ শিখাচ্ছে আছে কিছু বই কিছু লোকদের আলহামদুলিল্লাহ সৌদি আরব এরকম বই নেই কিন্তু আপনার মিশরে আছে বাংলাদেশে আছে ভারতে আছে পাকিস্তানে আছে জঙ্গিবাদের শিখা চরম পন্থা হ্যাঁ যারা মানব রচিত বিধান দিয়ে বিচার করে তাদের আর ভাগ করা তাই না ফাসেক জালেম কাফের তিন রকম আল্লাহ বলছে ও ঢালার সব কাফের সরকার কাফের জজ কাফের আর ইত্যাদি পুলিশের এরা সব কাফের সবকে ঢালাহারে কাফের বললে তো আপনি অপরাধী জঙ্গিবাদ এটা এটা হচ্ছে সন্ত্রাস আল্লাহ কাফের বলেননি যে ঢালাহারে মুসলিমদের পুলিশকেও কাফের বলবেন আর মুসলিমদের আপনার শাসককেও ঢালাহারে কাফের বলবেন আর মুসলিমদের আপনারা আদালতে যারা চাকরি করে সরকারি চাকরি করে সেজন্য সবকে কাফের বলবেন আরে আল্লাহ তো তিন ভাগ করেছেন ঠিক না কাউকে জালেম বলেছেন কাউকে ফাঁসেক বলেছেন কাউকে কাফের যে আল্লাহর দিনকে অস্বীকার করে আল্লাহর তহিদকে অস্বীকার করে বা আল্লাহ পাক রব্বুল আর দিনের মৌলিক বিধিবিধানকে অস্বীকার করে হ্যাঁ নামাজের বিরুদ্ধে বলে রোজার বিরুদ্ধে বলে হ্যাঁ, কোরবানের বিরুদ্ধে বলে হজের বিরুদ্ধে বলে হ্যাঁ ব্যক্তিগত সে কাফের কিন্তু ঢালাহারে সবগুলি কাফের না তো সুতরাং এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনারা যেসব কিতাব নিয়ে যাচ্ছেন অথবা বক্তব্য বহন করছেন সেগুলি যাতে করে সন্ত্রাস মুক্ত থাকে সেগুলিতে যেন বাড়াবাড়ি অতিরঞ্জন না থাকে সেগুলিতে ঢালাহারে মুসলিমদেরকে কাফের না বলা হয় বোঝা গেছে কারণ কাফের মানে তো রক্ত হালাল রক্ত হালাল মানে মারো হ্যাঁ মারে দে বাংলা ভাই সাজো বুঝতে এটা ইসলাম নয় বাংলা ভাই আর আব্দুর রহমান এরা ইসলামের প্রতিনিধি নয় তো কথা হচ্ছে যে মনে রাখবেন যে আপনারা কোরআন এবং হাদিসের কিছু নিয়ে যেতে আপনি ইসলামিক বক্তব্য নিয়ে যাচ্ছেন তৌহিদ সন্ন্যতের সহি আকিদার সুযোগের বলেন যে দেখেন আমাদের বক্তব্যে আছে যে সন্ত্রাস ইসলামে নেই হ্যাঁ জঙ্গিবাদ ইসলামে নেই মুসলিমকে খুন করা ইসলামে নেই বুঝা গেছে সেবাবুল মুসলিমে ফসুকুন মুসলিমকে গাল দেওয়া হচ্ছে ফাসেকের কাজ আর কেতাল মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারা হচ্ছে কুফুরি কাজ কুফুরি কাজ একজন মুসলিম কি করে করতে পারে যে মুসলিম মুসলিমকে খুন করবে এদিকে পুলিশও মুসলিম আর এদিকে জনগণও মুসলিম তো কি করে না পুলিশ জনগণকে খুন করতে পারে না জনগণ পুলিশকে খুন করতে পারে যে যারা করছে তারা সন্ত্রাসী যারা করছে তারা জঙ্গি তো ভালো করে বোঝার বিষয়টি চেষ্টা করবেন এবং আল্লাহ ভরসা রাখবেন আর দিনই দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে ফালাতা খাফুহম জালেমদেরকে ভয় করবে না কাফেরকে ভয় করবে না মানুষকে ভয় করবে না ও বরং আমাকে ভয় করো ইনকুন্তু যদি তোমরা মমিন হয়ে থাকো এই রকমের জিনকে ভয় করবে না অসাধারণ ভয় আল্লাহ ছাড়া কাউকে করবে না কবর মাজারকে ভয় করবে না তারপরে কবর মাজার পূজা যারা করে বা করতে যায় ওরা অনেক সময় ক্ষতি করার চেষ্টা করেন না ওদেরকে ভয় করেন না তবে আপনি সকাল সন্ধ্যা রিজকি রাজগার ঠিক রাখবেন অনেক সময় জাদু করে অনেক সময় বান মারে সুতরাং ওগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার জিকি রাজগার ঠিক থাকতে হবে পাঁচ অক্ত নামাজ ঠিক থাকতে হবে আপনার পবিত্রতা ঠিক থাকতে হবে নাপাক অবস্থায় যদি আপনি নামাজের সময় ঘুমিয়ে থাকেন তো ওই সময় আপনার বান মারতে পারে ওই সময় সেহের জাদু করতে পারে ক্ষতি করতে পারে আপনার উপর আপনার ছেলে এর উপর আক্রমণ করতে পারে আল্লাহ পাক যেন সকলের হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহ পাক যেন তৌহিদ আমাদেরকে জানার মানার এবং পালন করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অন্তরে তার ভয় দান করেন মানুষের ভয় আল্লাহর মখলুকের ভয় আমাদের অন্তর থেকে দূর করে দেন সহি দিন জানার এবং পালন করার আর তার প্রচার প্রসার এবং তার দাওয়াত দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের বালা মুসিবত আল্লাহ ফাকরব আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস দান করেন নবী করিম সাল্লামের তরিকা চলা তৌফিক দান করেন ও সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই ওইটা তো আখেরাতের মধ্যে বাঁশ বাদাল মধ্যে মনোনয়ন পরে পুনরুত্থান তো পুনরুত্থানটা আখেরাতেরই একটা অংশ না না কোনো কোনো দলে না বাড়িয়েছে বানাওট বানাওট বানাওট heureuse de me permet দূরে থাকবেন কিন্তু দূর থেকে দাওয়াত দিতে থাকবেন মানে- আর এগুলো ভালো করে উত্তর দেবেন যখন জান্নাতটা আমারও না এভাবে আপনি একটু নিজেকে ই করে ছোট করে বলবেন জান্নাত আমারও না তোমাদের না জান্নাত আল্লাহ পাকের আল্লাহ কাকে জান্নাত দেবেন আল্লাহর দিন ভালো করে বোঝার চেষ্টা চেষ্টা করেন তারপরে বলিয়েন হ্যাঁ হ্যাঁ জান্নাত যদি ওদের হইতো তাহলে তো আমাদেরকে দিত না সত্যি কথা বেদাতিদের যদি জান্নাত হইতো আর ওদের দখলে থাকতো তাহলে তো আমাদেরকে তো বঞ্চিত করে ছাড়তো হ্যাঁ, হ্যাঁ। ওদের থেকে সম্পর্ক ছিন্ন করেন ওদের দূর দূর দূরে থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন যদি তাও যদি বাস করতে আপনাকে না দেয় তাহলে হিজরত করেন তখন হিজরত হিজরতের রাস্তা খোলা আছে হিজরত করেন সহি আকিদার ভাইদের কাছে কিন্তু ওটা শেষ শেষ আত্মীয় স্বজনদের সাথে দুনিয়ার কিছু সম্পর্ক কখনো উপঢকন দিয়ে দিলেন বিয়ের সময় দাওয়াত দিয়ে দিলেন হয়তো হ্যাঁ বুঝতে পারলেন জানাজা ওদের কেউ মারা গেছে তখন জানাজায় চলে গেলেন এতটুকু কিন্তু ওদের সাথে সম্পর্ক মানে টেলিফোন করতে হবে ওদের সঙ্গে সম্পর্ক মানে ওদেরকে রাত দিনে ওদের বাড়িতে যেতে হবে না জরুরি না রাস্তায় পড়ে গেলে সালাম দিলেন সম্পর্ক যারা একামা দেননি একামা দিয়ে দিবেন শেখ সেলিমকে হ্যাঁ কে অনলাইনে কি প্রশ্ন করছিলেন বলেন হ্যাঁ, হ্যাঁ নাম্বার থামেন ওনার নিচে কাপড় হ্যাঁ। নিচে কাপড় রাখে এতে গোনাগার এরকম স্বামীর ঘরে থাকা যাবে ফাঁসে গোনাগার কিন্তু মুসলিম দাঁড়িয়ে রাখে না গোনাগার ফাঁসে কিন্তু মুসলিম তার কাছেও থাকা যাবে নসিহত করতে থাক বুঝাইতে থাক বুঝাইতে থাকবে কিন্তু সে মুসলিম কিন্তু নামাজ পড়ে না এটা কুফরি নামাজ পড়ে না এটা কুফরি এই ক্ষেত্রে একটু শক্ত হইতে হবে বুঝাইতে হবে যদি না মানে তাহলে বেনামাজির কাছে কোন নামাজি মহিলার থাকা জায়েজ নয় প্রথম কথা ছেলে মেয়ে যদি না হয়ে থাকে তাহলে একেবারে তার কাছ থেকে আলাদা হয়ে যেতে বলবো আর যদি ছেলে মেয়ে হয়ে থাকে তো ধৈর্য ধারণ করেন নসিহত করেন আর তারপরে যদি না শুনে ছেলে মেয়ে হইলো আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে আর তারপরে ওকে